যাহা আমি তোমার নিকট তিলাবাত করিতেছি যথাযথভাবে সুতরাং আল্লাহর এবং তাহার আয়াতের পরিবর্তে উহারা আর কোন বাণীতে বিশ্বাস করিবে দুর্ভোগ প্রত্যেক ঘোর মিথ্যাবাদী পাপীর يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم যে আল্লাহর আয়াত সমূহের তিলাওয়াত শুনে অথচ উদ্ধত্তের সঙ্গে অটল থাকে যেন সে উহা শুনে নাই উহাকে সংবাদ দাও মর্মন্তুর শাস্তি وإذا علم من آياتنا شيئا اتخذها هزوا أولئك لهم عذاب مهين যখন আমার কোনো আয়াত সে অবগত হয় তখন উহা লইয়া পরিহাস করে উহাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি من ورائهم جهنم ولا يغني عنهم ما كسبوا شيئا ولا ما اتخذوا من دون الله اولياء ولهم عذاب عظيم উহাদের পশ্চাতে রহিয়াছে জাহান্নাম উহাদের কৃতকর্ম উহাদের কোনো কাজে আসিবে না উহারা আল্লাহর পরিবর্তে যাহাদেরকে অভিভাবক স্থির করিয়াছে উহারাও নহে উহাদের জন্য রহিয়াছে মহা শাস্তি هذا هدى والذين كفروا بآيات ربهم لهم عذاب من رجز أليم এই কুরআন সৎপথের দিশারি যাহারা তাহাদের প্রতিপালকের নিদর্শনাবলী প্রত্যাখ্যান করে উহাদের জন্য রয়েছে অতিশয় মর্মন্তুর শাস্তি الله الذي سخر لكم البحر لتجري الفلك فيه بأمره ولتبتغوا ولتبتغوا من فضله ولعلكم تشكرون আল্লাহ তো সমুদ্রকে তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন যাহাতে তাহার আদেশে উহাতে নৌযান সমূহ চলাচল করিতে পারে ও যাহাতে তোমরা তাহার অনুগ্রহ অনুসন্ধান করিতে পারো এবং যেন তোমরা তাহার প্রতি কৃতজ্ঞ হও وسخر لكم ما في السماوات وما في الارض جميعا منه ইন্ন ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন আর তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন আকাশমণ্ডলী ও পৃথিবীর সমস্ত কিছু নিজ অনুগ্রহে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য ইহাতে তো রইয়াছে নিদর্শন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 মুত্তাকিদের বন্ধু هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون এই কুরআন মানব জাতির জন্য সুস্পষ্ট দলিল এবং নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য পথ নির্দেশ ও রহমত أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون দুষ্কৃতিকারীরা কি মনে করে যে আমি জীবন ও মৃত্যুর দিক দিয়া উহাদেরকে তাহাদের সমান গণ্য করিব যাহারা ইমান আনে ও সৎকর্ম করে উহাদের সিদ্ধান্ত কত মন্দ وخلق الله السماوات والأرض بالحق ولتجزى كل نفس بما كسبت وهم لا يظلمون আল্লাহ আকাশ মণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করিয়াছেন যথাযথভাবে এবং যাহাতে প্রত্যেক ব্যক্তিকে তাহার কর্ম অনুযায়ী ফল দেওয়া যাইতে পারে আর তাহাদের প্রতি জুলুম করা হইবে না أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وقلبه وختم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 ما كان حجتهم إلا أن قالوا ائتوا بآبائنا উহাদের নিকট যখন আমার সুস্পষ্ট আয়াত আবৃত্তি করা হয় তখন উহাদের কোনো যুক্তি থাকে না কেবল এই উক্তি ছাড়া যে তোমরা সত্যবাদী হইলে আমাদের পূর্বপুরুষদেরকে উপস্থিত করো قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم إلى يوم القيامة لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون বলো আল্লাহ তোমাদেরকে জীবন দান করেন ও তোমাদের মৃত্যু ঘটান অতঃপর তিনি তোমাদেরকে কিয়ামত দিবসে একত্র করিবেন যাতে কোনো সন্দেহ নাই কিন্তু অধিকাংশ মানুষ তাহা জানে না ولله ملك السماوات والأرض ويوم تقوم الساعة يومئذ يخسر المبطلون আকাশ মণ্ডলীয় পৃথিবীর আধিপত্য আল্লাহরই যেদিন কিয়ামত সংঘটিত হইবে সেদিন মিথ্যাশ্রয়ীরা হইবে ক্ষতিগ্রস্ত وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون এবং তুমি প্রত্যেক সম্প্রদায়কে দেখিবে ভয়ে নত জানো প্রত্যেক সম্প্রদায়কে তাহার আমল নামার প্রতি আহ্বান করা হইবে ও বলা হইবে আজ তোমাদেরকে তাহারই প্রতিফল দেওয়া হইবে যাহা তোমরা করিতে هذا كتابنا ينطق عليكم بالحق إنا كنا نستنسخ ما كنتم تعملون এই আমার লিপি ইহা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে সত্যভাবে তোমরা যাহা করিতে তাহা আমি লিপিবদ্ধ করিয়াছিলাম فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته ذلك هو الفوز المبين যাহারা ইমান আনে ও সৎকর্ম করে তাহাদের প্রতিপালক তাহাদেরকে দাখিল করবেন স্বীয় রহমতে ইহাই মহা সাফল্য واما الذين كفروا افلم تكن اياتي تتلى عليكم فاستكبرتم وكنتم قوما مجرمين পক্ষান্তরে যাহারা কুফরি করে তাহাদেরকে বলা হইবে তোমাদের নিকট কি আমার আয়াতসমূহ পাঠ করা হয় নাই কিন্তু তোমরা অধ্যত্ব প্রকাশ করিয়াছিলে এবং তোমরা ছিলে এক অপরাধী সম্প্রদায় واذا قيل ان وعد الله حق والساعه لا ريب فيها قلتم ما ندري ما الساعه قلتم ما ندري ما الساعه ان نظن إلا ظنا وما نحن بمستيقنين যখন বলা হয় আল্লাহর প্রতিশ্রুতি তো সত্য এবং কিয়ামত ইহাতে কোনো সন্দেহ নাই তখন তোমরা বলিয়া থাকো আমরা জানি না কিয়ামত কি আমরা মনে করি ইহা একটি ধারণা মাত্র এবং আমরা এ বিষয়ে নিশ্চিত নই وبدا لهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون উহাদের মন্দ কর্মগুলি উহাদের নিকট প্রকাশ হইয়া পড়িবে এবং যাহা লইয়া উহারা ঠাট্টা বিদ্রুপ করিত তাহা উহাদেরকে পরিবেষ্টন করিবে ওয়াকিল্লিয়ুম হুম আর বলা হইবে আজ আমি তোমাদেরকে বিস্তৃত হইব যেমন তোমরা এই দিবসের সাক্ষাৎকারকে বিস্তৃত হইয়াছিলে তোমাদের আবাসস্থল হইবে জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারীও থাকিবে না ذلكم بأنكم اتخذتم آيات الله هزوا وغرتكم الحياة الدنيا فاليوم لا يخرجون منها ولا هم يستعتبون ইহা এই জন্য যে তোমরা আল্লাহর নিদর্শনাবলীকে বিদ্রুপ করিয়াছিলে এবং পার্থিব জীবন তোমাদেরকে প্রতারিত করিয়াছিল সুতরাং সেদিন উহাদেরকে জাহান্নাম হইতে বাহির করা হইবে না এবং আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগও দেওয়া হইবে না فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি আকাশ মণ্ডলীর প্রতিপালক পৃথিবীর প্রতিপালক ও জগৎ সমূহের প্রতিপালক وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم আকাশ মন্ডলীয় পৃথিবীতে গৌরব গরিমা তাঁরই এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়